পিস টিভি বাংলা মানবতা সমাধান السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد أعوذ بالله من الشيطان الرجيم وإنك لعلى خلق عظيم সুপ্রিয় দর্শক আজকে যে আলোচনা আমরা করতে চলেছি সেটি হচ্ছে উত্তম চরিত্র আর উত্তম চরিত্র বলতে আমরা বুঝব যে মহানরবুল রব্বুল আলমিন যে দিন দিয়েছেন ইসলাম দিয়েছেন এবং ইসলামের মাঝে যে সর্বোত্তম গুণ তিনি আমাদেরকে দান করেছেন সে উত্তম গুণগুলি আর সে উত্তম গুণগুলি সম্পর্কে যদি আমরা আলোচনা করি তাহলে উত্তম চরিত্রবান অথবা উত্তম চরিত্র এই গুণটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ আমরা ভালো করে জানি নবী মোহাম্মদ সাল্ল আলী ওয়াসাল্লাম তিনি ছিলেন উত্তম চরিত্রবান মহানবুল আলমিন তাই তো সুরাতুল কালামের চার নম্বর আয়াতে ইরশাদ করেন ওয়া আলা আজিম হে নবী মোহাম্মদ সাল্ল আলহি ওয়াসাল্লাম আপনি হলেন উত্তম চরিত্রের অধিকারী যথেষ্ট হতে পারে মহানরবুল আলমিনের এই সার্টিফিকেট তার নেবীকে যখন তিনি সার্টিফিকেট দিয়েছেন যে আপনি হলেন উত্তম চরিত্রের অধিকারী এই ক্ষেত্রে নবী মোহাম্মদ সাল্ল আলী ওসাল্লাম হলেন পৃথিবীর সর্ব উত্তম মানব এবং সর্ব উত্তম গুণে গুণান্বিত তিনি সর্ব উত্তম মানুষ সুপ্রিয় দর্শক উত্তম চরিত্র কাকে বলে এ সম্পর্কে আবদুল্লাবনে আব্বাস আল্লাহ তালকে জিজ্ঞেস করা হলো মা হসনুল খোলক উত্তম চরিত্র কাকে বলে আবদুল্লাবিন আব্বাস রদিয়াল্লাহ আনহু তিনি কয়েকটি গুণের কথা বললেন তিনি বলেন হসনুল খোলক উত্তম চরিত্র হল আমরুন হাইয়েন ওয়াজহুন বাসুস ও ক্যালামুন লাইয়েন আবদুল্লাবিন আব্বাস রদিয়াল্লাহ তালানহু তিনি তিনটি গুণের কথা বললেন আর এই তিনটি গুণ যার মাঝে পাওয়া যাবে তাকে আমরা উত্তম চরিত্রের চরিত্রবান বলতে পারি উত্তম চরিত্রের অধিকারী বলতে পারি তিনি প্রথমে বললেন আমরুন হাইয়েন ওয়াজহুন বাসুস ও ক্যালামুল্লাইন কথায় এবং কর্মে নমনীয়তা সরলতা হাস্যজ্জ্বল চেহারা হাস্যজ্জ্বল মুখ যে সুন্দরভাবে মানুষের সাথে আদান প্রদান করে সুন্দরভাবে কথা বলে এবং তার কথায় কোনো বক্রতা থাকে না সেই হল উত্তম চরিত্রের অধিকারী আবদুল্লাহ মুবারক রহমাতুল্লাহ আলাই তাকে জিজ্ঞেস করা হলো তিনি একই ধরনের কথা বলেছেন তিনিও তিনটি গুণ উল্লেখ করেছেন তিনি বলেন উত্তম চরিত্রবান হতে হলে তার মাঝে তিনটি গুণের সমন্বয় হতে হবে আর তিনটি গুণের মাঝে তিনি প্রথম যে গুণ সম্পর্কে আলোচনা করলেন সেটি হচ্ছে ইজতেনাবুল মাহারিম যত হারাম বিষয় মহানবুল আলমিনের যে নিষেধকৃত বিষয় সেগুলো থেকে বেঁচে থাকা আর একজন মানুষ যখন মহানরবুল আলমিনের যেই বিষয়গুলি তিনি নিষেধ করেছেন নিষেধাজ্ঞা দিয়েছেন যেগুলোর কাছে যাওয়া তিনি বারণ করেছেন সে গুণ থেকে কেউ যদি বেঁচে থাকতে পারে তাহলে তাকে বলা যেতে পারে উত্তম চরিত্রের অধিকারী একটি গুণ তাহলে অনুরূপভাবে দ্বিতীয় গুণ তিনি বলেন ও তলাবুল হালাল মহানবুল আলমিনের যে উত্তম রিজিক হালাল ভক্ষণ করবে তাকে হালাল খেতে হবে মহানবুল আলমিন আমাদেরকে যে ব্যারিকেড দিয়েছেন আমরা একটি সীমার মাঝে আমরা সীমা অতিক্রম করতে পারি না না খাদ্য গ্রহণের ক্ষেত্রে উপার্জনের ক্ষেত্রে অনুরূপভাবে খরচের ক্ষেত্রে সর্বক্ষেত্রে আমাদের সীমাবদ্ধতা আছে উত্তম গুণ সেই গুণটি যে হালাল ভক্ষণ করবে তাহলে দ্বিতীয় নম্বর তৃতীয় নম্বর হল তিনি বলেন অত্যাউসিয়াত আলাল রেয়াল যে সে পরিবার পরিজনের প্রতি সদয় হবে তাদের দেখাশোনা করবে তাদের যে দায়িত্ব আছে সে দায়িত্ব পূর্ণ করবে নবী সাল্লাহ আলহি আসাল্লাম ওই সাত প্রকার ব্যক্তির কথা তিনি আলোচনা করেছেন যারা কাল কেয়ামতের দিন আরসের নিচে ছায়া পাবেন এবং সেদিন আরসের নিচের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না সম্মানিত দর্শক নবী মোহাম্মদ আলহি ওয়াসাল্লাম দায়িত্ববোধের কথা বলেছেন আলা কুল্লুকুম রাইন ওকুল্লুকুম মাসউলুন আন রাইয়াতে জেনে রাখো যে তোমরা সকলেই দায়িত্বশীল এবং তোমাদের সকলের যে দায়িত্ব আছে সে দায়িত্ব সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞেসবাদ করা হবে নবী সাল্লাহ আলাইসাল্লাম বললেন অরজুলুন একজন ব্যক্তি সে হলো আইন সে হলো দায়িত্বশীল আন আহলিহি আউফি আহলিহি তার পরিবারের ক্ষেত্রে সে দায়িত্বশীল ওমসউল আন রাইয়াতে আর তার দায়িত্ববোধ সম্পর্কে মহানবুল আলমিন জিজ্ঞাসাবাদ করবেন তাকে উত্তর দিতে হবে এই জন্য আবদুল্লাবিন মুবারক রহমতুল্লাহ আলাই তিনি উত্তম চরিত্রের সম্পর্কে তিনটি গুণ বলেছেন আবারও আমরা স্মরণ করে নেব ইজতেনাবুল মাহারিম হারাম বস্তু থেকে মহানরবুল আলমিনের নিষেধাজ্ঞা থেকে সে বেঁচে থাকবে হালাল ভক্ষণ করবে এবং পরিবার পরিজনের যে দায়িত্ব তার প্রতি আছে সে দায়িত্ব পূর্ণ করবে আনি নওয়াজ ইবনে সামআন আল আনসারি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سألت رسول الله صلى الله عليه وسلم আনিল বিররি ওয়াল ইথিম নওয়াজ বিন সামআন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন আমি আল্লাহর নবীকে জিজ্ঞেস করলাম আনিল বিররি ওয়াল ইথিম সওয়াবের কাজ সম্পর্কে ভালো কাজ সম্পর্কে ওয়াল ইথিম এবং পাপ কাজ সম্পর্কে কোন কাজগুলি ভালো কাজ যেহেতু কাজের মাঝে আমরা দুইটি পাহাট করতে পারি মানব জীবনে যে দিকগুলি আমাদের মাঝে চলে আসে যেই কাজগুলি আমরা করে থাকি যেই কাজগুলি আমরা সম্পাদন করি সেগুলো দুই ধরনের এক ধরনের হলো ভালো এক ধরনের হলো ভালো আর দ্বিতীয় প্রকার হলো খারাপ আর যেগুলো মহানরবুল আলমিন তাকে আদেশ করেছেন করার জন্য সেগুলোকে সঠিক পন্থাতে করা যেগুলোকে তিনি নিষেধ করেছেন সেই নিষেধকে নিষেধ জেনে সেগুলো থেকে বিরত থাকা এটি হলো ভালো অনুরূপভাবে খারাপ কাজ হলো গুনার কাজ হলো যেই কর্ম সম্পর্কে মহান রব্বুল আলমিন তিনি নিষেধাজ্ঞা দিয়েছেন নবী মুসাল্লাহ আলহিহাসাল্লামকে যখন জিজ্ঞেস করা হলো যে আমাকে আপনি ভালো কাজ যেগুলি নেকির কাজ যেগুলি সবের কাজ যেগুলি সেগুলো আমাদেরকে বলে দিন এবং যেগুলো পাপ কাজ সেগুলো বলে দিন নবী মোহাম্মদ সাল আলহি ওসাল্লাম এরশাদ করেন আল বীর হসনুল হলোক বীর নেকির কাজ সবের কাজ হলো হসনুল হোলক উত্তম চরিত্র একজন মানুষের কাছে যদি উত্তম চরিত্র পাওয়া যায় কেউ যদি উত্তম গুণে গুণান্বিত হন যে গুণ মহান রব্বুল আলমিনের পক্ষ থেকে তাকে দেওয়া হয়েছে শরীয়ত যেই বিষয়গুলি সাপোর্ট করেছে সেই বিষয়গুলি কেউ যদি আদা করে তাহলে সে ভালো কাজ করলো সবের কাজ করলো অনুরূপভাবে কেউ যদি মহানরবুল আলমিনের নিষেধাজ্ঞাকে ওভারটেক করে তাহলে সে অন্যায় করে চলল গুনার কাজ করে চলল এই জন্য তিনি ভালো কাজ যখন জিজ্ঞেস করা হলে তিনি বলেছেন হসনুল হলুক আজকের যে বিষয়ে আমরা আলোচনা করতে চলেছি সে বিষয় সম্পর্কে নবী মুসাল্লাহ বলছেন উত্তম চরিত্র তাহলে এটি হলো সোয়াবের কাজ আর উত্তম চরিত্র বলতে আমাদের সমাজে কিছুটা সমস্যা রয়েছে যে সমস্যাগুলো ব্যক্তি জীবন থেকে আমাদের দূর করতে হবে সমাজ জীবন থেকে সেগুলোকে দূর করতে হবে কিছু ভালো দিক আছে যেগুলোকে আমাদের গ্রহণ করা উচিত যার মাধ্যমে আমরা বলতে পারি উত্তম চরিত্রে চরিত্রবান একজন ব্যক্তির ক্ষেত্রে আমরা বলতে পারি যে তিনি হলেন উত্তম চরিত্রে চরিত্রবান অনুরূপভাবে আমরা একটি সমাজকে বলতে পারি যে এই সমাজের মানুষগুলো উত্তম চরিত্রে চরিত্রবান অনুরূপভাবে এই কথাও তো আমরা বলতে পারি যে নয় একটি পূর্ণ দেশ একটি পূর্ণ কান্ট্রি তারা ভালো গুণে গুণান্বিত হতে পারে এই জন্য উত্তম গুণ যেগুলো আর উত্তম গুণ বলতেই আমরা কিন্তু একটি অংশ বুঝবো না একজন মানুষের কাছে কিছু ভালো গুণ পাওয়া যায় তার মাঝে অসংখ্য খারাপও গুণ হতে পারে কিন্তু ভালো গুণটির ফলে এবং একটি গুণ দুইটি গুণ কিছু কিঞ্চিত গুণ পাওয়ার ফলে তাকে আমরা উত্তম চরিত্রে চরিত্রবান বলতে পারি না নবী মোহাম্মদ সাল আলহি আরবে তিনি আসলেন আরবে আসার পর দেখা গেল যে তিনি উত্তম চরিত্রে চরিত্রবান হলেন এবং এই ক্ষেত্রে সকলেই তাকে সাপোর্ট দিল এবং সাপোর্টটি এই ছিল যে তিনি হলেন আল আমিন তিনি হলেন বিশ্বাসী এবং তার একটি গুণে নয় যে কথা আমরা বলতে চাচ্ছিলাম যে একটি সাইড ভালো হলে সে ভালো হতে পারে না নবী মোহাম্মদ সাল্লাহ আলহিহাসাল্লাম ছিলেন উত্তম চরিত্রের অধিকারী মহানবুল আলমিন তাই তো বলেন আপনি হলেন উত্তম চরিত্রের অধিকারী সুপ্রিয় দর্শক আমাদের ছোট্ট একটি বিরতি আছে বিরতির পর আবারও আমরা ফিরে আসব সকলেই ভালো থাকুন আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কল্যাণের শিক্ষা নিয়ে অশান্ত পৃথিবীতে শান্তির সন্ধান চাই কখনো মানবতার জন্য বার্তা নিয়ে শান্তির জন্য সফলতার জন্য আল্লাহ রবাহ আলমিন মানবতার উপরে স্থান করলেন মানব মুক্তির ত্রাতা নবী প্রেরণ করলেন প্রয়োজন হলে ইসলাম সর্বদা এগিয়ে এসেছে ইসলাম প্রকৃত অর্থে শান্তি কায়েম করার জন্য শান্তির সমাজ গঠনের নির্দেশনা দিয়েছে নির্দেশনা দিয়েছে জানুন শান্তির জন্য ইসলামের অবদান সমাজে শান্তি প্রতিষ্ঠায় ইসলাম প্রতি বুধবার রাত সাড়ে আটটায় বা পুনঃ সম্প্রচার সকাল সাতটায় বাংলাদেশে বিস টিভি বাংলায় আব্দুল্লাহ মোহাম্মদ ইবনু আমর ইবনুল আস রাজি আল্লাহু আনহু বর্ণনা করেন রসুল সাল্লাহাম বলেছেন তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি সেই যিনি চরিত্রের দিক থেকে সর্বাধিক উত্তম সহি বুহারি অষ্টম খণ্ড শিষ্টাচার অধ্যায় হাতের সংখ্যা ছ হাজার উনত্রিশ রয়েছে সুনির্দিষ্ট সুমহান লক্ষ্য উদ্দেশ্য ও নীতিমালা ইসলামী শরিয়া অনুসরণের মধ্যে নিহিত রয়েছে মানুষের ইহপরকালীন শান্তি ও কল্যাণ আপনি কি ইসলামী সেরিয়ার সেই সব মহান লক্ষ্য নীতিমালা ও কল্যাণকর দিকগুলো জানতে চান তাহলে দেখুন ইসলামী শরিয়ার লক্ষ্য উদ্দেশ্য ও নীতিমালা সংক্রান্ত আমার আলোচনা পিস টিভি বাংলার পর্দায় مذ عرفت الله ربي أشرق النور بقلبي ملأ البشر জানুন حياتي সেই আদর্শ নীতিমালা যা মানবতার সব সমস্যার সমাধান করে দিল ইসলামী সারিয়ার নীতিমালা প্রতি সোমবার মঙ্গলবার রাত সাড়ে নটায় আপন পুনঃ সম্প্রচার সকাল আটটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় সুপ্রিয় দর্শক আবারও আমরা আলোচনা শুরু করতে চলেছি আমরা যে পর্বে ছিলাম নবী মোহাম্মদ সাল আলি ওসাল্লাম তিনি আরবের বুকে আসলেন এবং তিনি হলেন উত্তম মানব এবং উত্তম চরিত্রে চরিত্রবান যে সার্টিফিকেট তারা সকলেই দিল এক বাক্যে দিল এবং তারা বলে বসল যে আপনি হলেন উত্তম চরিত্রের অধিকারী আপনি হলেন আল আমিন বিশ্বস্ত সকলেই এক বলে বিশ্বস্ত হিসেবে যাকে তারা চিনত তিনি হলেন নবী মোহাম্মদ সাল্লাসাল্লাম এবং তার ব্যাপারে কেউ বিন্দু আচর দিতে পারেনি ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত ইসলামের বাণী তার কাছে না এসেছিল যখন মহানরবুল্লা আলমিনের পক্ষ থেকে ওহি অবতরণ হলো ওহি আসলো তারা গুজব রটানো শুরু করলো কালি মাখতে শুরু করলো যে ভাষা ব্যবহার করতে শুরু করলো যেগুলো মানুষের কাছে হয়ে ওঠে না এবং একজন মানুষ আরেকজন মানুষকে কখনো বলতে পারে না যাকে তারা সকলে টাইটেল দিল আল আমিন বলে বিশ্বস্ত বলে উত্তম চরিত্রবান বলে এরপরে কেউ তো পাগল বলতে পারে না এরপরে কেউ তো গণক বলতে পারে না এরপরে কেউ তো জাদুগির বলতে পারে না আর এই ক্ষেত্রগুলো ঘটেছিল তার মূল পয়েন্ট ছিল কারণ ছিল সেটি হচ্ছে ইসলাম যে ইসলাম আল আলমিন তার পক্ষ থেকে তিনি পাঠিয়েছেন যে দিন সম্পর্কে মহানবুল্লাহ আলমিন কথা বলেছেন ইসলাম যে আল্লাহর কাছে মনোনীত আল্লাহর কাছে প্রিয় যে দিন সে দিন ইসলাম ইসলাম যখন আসলো তখন তারা কথা বলতে পেরেছিল এছাড়া তারা কথা বলতে পারেনি এবং মহানরবুল আলমিন এই ইসলাম দানের মাঝে তিনি আরো পূর্ণতা তাদের দিলেন যাদের মাঝে বক্রতা অভাব ছিল বক্রতা কেটে উঠবে যাদের মাঝে ভুল থিওরি ছিল সে ভুল থিওরিগুলোকে তারা বর্জন করবে মহান রব্বুল আলমিন তার নবীকে তিনি পাঠালেন সৌরাজ জুমার দ্বিতীয় নম্বর আয়াত মহান রব্বুল আলমিন ইসাদ করেন হুয়াল্লাদি বাফিল যে আল্লাহ তালা তাদের মাঝ থেকে সে অশিক্ষিতদের মাঝ থেকে একজন নবী করে পাঠালেন একজনকে নবী করলেন তিনি হলেন নবী মোহাম্মদ সাল্ল আলী ওসাল্লাম এবং যে উদ্দেশ্য ছিল সেটি হলো ইয়তলু আলাইহিম আয়াতিহি তিনি মহানবুল আলমিনের যে আয়াত যে নিদর্শন যে বাণী সে বাণী তাদের কাছে পেশ করবেন আর শুধু বাণী জাকিহিম এবং তাদেরকে তিনি সংশোধন করবেন তাদেরকে পরিষ্কার করবেন যে কুফুর তাদের মাঝে লুকিয়ে আছে সেই কুকুরকে নিঃশেষ করবেন যে শিক্ষার মাধ্যমে সেই শিক্ষাদানের জন্য মোহানরবুল আলমিন তার নবীকে পাঠালেন তাই তো নবী মোহাম্মদ আলী ওসাল্লাম তিনি আসলে উত্তম চরিত্রে চরিত্রবান ইসলামের আগেও এবং পরে আরও পূর্ণতা হলো এই নয় যে কিছু মানুষের কথার ফলে তার মাঝে যে উত্তম আদর্শ ছিল সে উত্তম আদর্শ কিছুটা টলে গেল কিছু কমে গেল নবী সাল্লাহ আলী আসাল্লাম তাদের কথাকে তাদের আচরণকে তিনি কখনোই বড় করে দেখেননি বরং তিনি যখন নবী হয়ে এসেছেন তাদের সংশোধন করতে তাদেরকে পূর্ণতা দিতে তিনি বলছেন ইন্নামা বুয়েস্ত যে নিশ্চয় আমাকে মহানবুল আলমিন পাঠিয়েছেন আমাকে পাঠানো হয়েছে ইন্নামা বুয়েস্ত যে আমাকে পাঠানো হয়েছে লি উত্তাম মিমা মাকারিমাল আখলাক যে চরিত্রের পূর্ণতা দানের জন্য আমাকে প্রেরণ করা হয়েছে মহানবুল আলম আমাকে পাঠিয়েছেন যে চরিত্রের যে দিকগুলি বাকি আছে সেই দিকগুলোকে পূর্ণতা দানের জন্য নবী মোহাম্মদ সাল্লাহ আলহিহাসাল্লাম তাই তো তিনি এই দিনের মাঝে পূর্ণতা দিলেন মহানরবুল আলমিন তার নবীকে নবী মোহাম্মদ সাল্লাহ আলহিহাসাল্লামকে ততদিন এই দুনিয়া থেকে পৃথিবী থেকে উঠিয়ে নেননি যতদিন পর্যন্ত দিনের মাঝে খুঁটিনাটি বিষয়গুলো আসতে বাকি ছিল যেগুলো আমাদের প্রয়োজন সর্বক্ষেত্রে ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে সমাজ জীবনে রাষ্ট্রীয় জীবনে সকল অঙ্গনে যে অংশ বাকি ছিল সেটি মহানবুল্লা আলমিন তিনি পূর্ণতা দিলেন ঘোষণা করে দিলেন আজকের দিন দিন ইসলামকে আমি পরিপূর্ণ করে দিলাম যত নেয়ামাত রাজি ছিল সেগুলো দিয়ে আমি পরিপূর্ণ করে দিলাম ও ইসলাম দিনা এবং আমি ইসলামকে দিন হিসেবে জীবন বিধান হিসেবে আমি সন্তুষ্ট হলাম যথেষ্ট হলো নবী মোহাম্মদ সাল আলহি ওসাল্লাম তিনি উত্তম আদর্শ রেখে গেলেন সুপ্রিয় দর্শক সুপ্রিয় শ্রোতা অবশ্যই আমাদের ব্যক্তি জীবন থেকে আমাদেরকে শুরু করতে হবে যে আমার উত্তম আদর্শ যে আদর্শ নবী মোহাম্মদ সাল আলহিহাসাল্লাম রেখে গেলেন সে আদর্শে আদর্শিত হতে পেরেছি কিনা নিজের জীবনকে আমি সে আদর্শের সাথে আমি মিলিয়ে নিতে পেরেছি কিনা নবী মোহাম্মদ সাল্লাহ আলহিহাসাল্লামকে আমি আমার সর্ব অঙ্গে সর্ব অঙ্গনে সর্বক্ষেত্রে আমি তাকে মডেল হিসেবে গ্রহণ করতে পেরেছি কিনা যদি গ্রহণ করতে না পারি যে অঙ্গনগুলো আপনার ত্রুটি আছে সে ত্রুটি আপনাকে দূর করতে হবে আসুন আমরা হসনুল খোলক উত্তম চরিত্র সম্পর্কে জ্ঞান অর্জন করি নবী মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের রেখে যাওয়া দিন মহানবুল আলমিনের মনোনীত দিন নিয়ে আমরা একটু রিসার্চ করি গবেষণা করি যখন আপনি গবেষণা করবেন দিন ইসলামকে পাবেন যে দিন ইসলাম শুধু এক একটি অঙ্গনে নই শুধু নামাজ এবং রোজার ক্ষেত্রে নই শুধু আপনার যে অংশে আপনি মিলিয়ে নিয়েছেন সে অংশের সাথে নয় ইসলাম হল পরিপূর্ণ একটি দিন যার মাঝে সর্বক্ষেত্রে উত্তম আদর্শ রয়েছে উত্তম চরিত্র রয়েছে তাই তো বলা যেতে পারে ইসলামের যে ভিত্তি সে ভিত্তির মাঝে একটি হলো ইমান ইমানের মাঝে আপনাকে উত্তম আদর্শ হতে হবে আপনার উত্তম আদর্শ আপনি যে স্বীকারোক্তি দিয়েছেন যে ইমান গ্রহণ করেছেন সে ইমানের ক্ষেত্রে আপনি উত্তম আদর্শ বান কিনা এই অংশ আপনাকে ঠিক করতে হবে আসলে ইমান যার নাম ইমান শুধু আমি মুখ দিয়ে উচ্চারণ করে দিলাম লা আল্লাহ ছাড়া সঠিক কোন উপাস্য নাই এ কথার মাধ্যমে ইমান নয় এক শ্রেণীর ভাইয়েরা যদিও এ ধরনের কথা বলে বসেন যে মুখ দিয়ে উচ্চারণের নামই হলো ইসলাম কিন্তু সেটি ইসলাম নয় নবী মোহাম্মদ আলী ওয়াসাল্লাম তিনি এরশাদ করেন যে ইমাম যার নাম সেটি পারে এবং কমে লাজনি জানি হেইনা ইয়াজনি যখন পাপ কাজ করে যখন জেনা করে আল্লাহ আমাদের সকলকে জেনা থেকে বাঁচান যারা এ অন্যায় লিপ্ত হয় এই মুহূর্তে তাদের মাঝে ইমান থাকে না ইমান উঠে যায় নবী মুসাল্লাহ আলহিহাসাল্লামের এই হাদিস থেকে আমরা এই অংশ বুঝতে পারি যে পাপ কাজের মাধ্যমে ইমান কমে যায় আমরা ইমান সম্পর্কে বলছিলাম যে ইমান হল মুখে স্বীকারোক্তি দেওয়া লা ইলাহ ইল্লাল্লাহ আন্তরিকভাবে বিশ্বাসী হওয়া আমি অন্তর দিয়ে বিশ্বাস করি এবং কাজে আমি সেটিকে বাস্তবায়ন করি তার নাম হলো ইমান শুধু মুখ দিয়ে নয় একটি যদি ক্ষেত্র থাকে তাহলে সেটি হতে পারে না এজন্য সর্বক্ষেত্র যখন তার ইমান পাওয়া যাবে ইমানের সৌন্দর্যতা তার মাঝে পাওয়া যাবে এবং ইমানের ক্ষেত্রে সে উত্তম আদর্শ সে দেখাবে দ্বিতীয় হলো আল আখলাক উত্তম চরিত্র তার চরিত্র ক্ষেত্রেও খেয়াল করতে হবে যে আমি আসলে চরিত্রবান কিনা নবীম সাল্লাহ আলী হোসাল্লাম যে চরিত্র রেখে গেলেন নামাজের ক্ষেত্রে আমি নামাজের ক্ষেত্রে উত্তম চরিত্রবান কিনা নবী সাল্লাহ আলহিহাসাল্লাম যে চরিত্র রেখে গেলেন পরস্পরে আদান প্রদানের ক্ষেত্রে সেই ক্ষেত্রে আমি উত্তম চরিত্রবান কিনা নবী সাল্লাহ আলহিহাসাল্লাম যে চরিত্র রেখে গেলেন তার ফ্যামিলির মাঝে পারিবারিকভাবে সেই ক্ষেত্রে আমি উত্তম চরিত্রবান কিনা তাহলে তার মাঝে আখলাখ থাকতে হবে ইমান আখলাখ ইবাদাত এবং মানুষের সাথে লেনদেন চলাফেরা আমালা এগুলো মানুষের মাঝে যখন কমপ্লিটভাবে হবে তাকে উত্তম চরিত্র বলতে পারি যদি এই ক্ষেত্রে কোনো ক্ষেত্রে তার কিছু শর্ট থেকে যায় সে ইমানের যে দাবি দিচ্ছে মোয়ামলাতের ক্ষেত্রে সে সঠিক আচরণ করে না মানুষের সাথে লেনদেনের ক্ষেত্রে সঠিকভাবে আচরণ করে না উত্তম চরিত্র এখনও সে গ্রহণ করতে পারেনি সুপ্রিয় দর্শক তাহলে আমরা উত্তম চরিত্রের কথা বলছিলাম আমরা প্রথমে যে হাদিস পড়েছিলাম হাদিসের ফার্স্ট পার্ট আমরা আলোচনা করেছি নবী সাল্লাহ আলহিহাসাল্লাম সোয়াবের কাজ হিসেবে তিনি বলেছেন হসনুল হলক উত্তম চরিত্র এরপরে নবী সাল্লাহ আলহিহাসাল্লাম বলেছেন ওয়াল ইসিম গুনার কাজ হলো নবী সাল্লাহ আলহিহাসাল্লাম ইরশাদ করেন মা হা কাফি সদ্রিক তোমার হৃদয়ে যেগুলো জাগ্রত হয় মানুষের মাঝে যেগুলো জল্পনা কল্পনা হয় এবং এই কাজগুলি সে মানুষের কাছে প্রকাশে অপছন্দ করে কেউ যদি তাকে দেখে নেই তাহলে সেটি ভালো চোখে সে দেখে না যে মানুষ তাকে দেখে ফেলুক সেটি সে অপছন্দ করে যে হাদিসটি মুসলিম শরীফ এসেছে সুপ্রিয় দর্শক সুপ্রিয় শ্রোতা আজকের অধিবেশনে আমাদের এতটুকু যথেষ্ট হতে পারে যে হসনুল হলো কি আমরা আশা করি এই সংক্ষেপ আলোচনাতে আমরা বুঝতে পেরেছি হোসনুল খোলক কি অতএব আমরা দ্বিতীয় অধিবেশনে আবারও আমরা ফিরে আসব হসনুল খোলক নিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ আল্লাহ আল কোরআন করিম হেদায়াতের মূল সম্ভার আল কোরআন করিম থেকে হেদায়ত নিতে চাইলে আপনি অবশ্যই হেদায়ত পাবেন যদি আল কোরআন থেকে যারা হেদায়ত পেয়েছে তাদেরকে আদর্শ হিসেবে গ্রহণ করেন আসুন আল কোরআন থেকে হেদায়ত লাভ করার জন্য দেখুন আমার অনুষ্ঠান ইসলামের বুনিয়াদী শিক্ষা শুধুমাত্র পিস টিভি বাংলায় জানুন সেই মৌলিক নীতিমালা যার মাধ্যমে দিনী বিধান বোঝা সহজ হয়ে যায় ইসলামের বুনিয়াদী শিক্ষা ও তারও সাধারণ উদাহরণ প্রতি বুধবার রাত দশটায় বা পুনঃ সম্প্রচার সকাল সাড়ে আটটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় marriage or divorce.